হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির নবী ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি নিত্য দিবস কি তোমার ছবি নিত্য দিবস কি তোমার ছবি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি রোজ প্রভাতে শিশির হাসে বনে মুগ্ধ হয়ে দেখি দুই নয়নে পাখিরা নিড়ে সঙ্গপনে তোমারি নাম জপে ক্ষণে ক্ষণে রোজ প্রভাতে শিশির হাসে বনে মুগ্ধ হয়ে দেখি দুই নয়নে পাখিরা নিড়ে সঙ্গপনে তোমারি নাম জপে ক্ষণে ক্ষণে ভুবন মাঝে তুমি জ্বালালে আলো ভুবন মাঝে তুমি জ্বালালে আলো তাই তো তোমায় সরে এই পৃথিবী ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি নিত্য দিবস কি তোমার ছবি নিত্য দিবস কি তোমার ছবি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি পথারা পথি খুঁজে পাই প্রাণ তোমারই পথে চললে সদা দূর বাংলা থেকে জানাই সালাম হে প্রিয় নবী রসুল আকরাম পথারা পথি খুঁজে পায় প্রাণ তোমারি পথে চললে সদা দূর বাংলা থেকে জানাই সালাম হে প্রিয় নবী রসুল আকরাম দিবস রজনী জুড়ে সাফায়াত পেতে দিবস রজনী জুড়ে সাফায়াত পেতে তোমার ধেনে কাটাই শিল্পী কবি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি নিত্য দিবস কি তোমার ছবি নিত্য দিবস কি তোমার ছবি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি ওহে প্যারা নবী ওহে সৃষ্টির রবি নিত্য দিবস কি তোমার ছবি নিত্য দিবস কি তোমার ছবি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি শয়নে স্বপনেতে তোমায় খুঁজি হৃদয়ের আলাপনে তোমায় ডাকি